সুরা আল ওয়াকিয়া বিসমিল্লাহ রহমান রহিম পরম দয়াময় নিরতিশয় মেহিরবান আল্লাহর নামে যখন সেই সংঘটিতব্য ঘটনাটি সংঘটিত হইবে তখন উহার সংঘটিত হওয়ার ব্যাপারটিকে মিথ্যা বলিবার কেহই থাকিবে না উহা হইবে ওলট পালটকারী মহাপ্রলয় পৃথিবীটাকে তখন হঠাৎ করিয়া নাড়াইয়া কাঁপাইয়া দেওয়া হইবে আর পাহাড়গুলিকে এমনভাবে বিন্দু বিন্দু করিয়া দেওয়া হইবে যে উহা বিক্ষিপ্ত ধুলিকণায় পরিণত হইবে তোমরা তখন তিনটি ভাগে বিভক্ত হইয়া যাইবে একদিকে থাকিবে ডান বাহুর লোক فأصحاب الميمنة ما أصحاب الميمنة ডান বাহুর লোকদের সৌভাগ্যের কথা আর কি বলা যায় وأصحاب المشأمة ما أصحاب المشأمة অন্যদিকে থাকিবে বামবাহুর লোক বামবাহুর লোকদের দুর্ভাগ্য দুর্দশার আর সীমা পরিসীমা কি والسابقون السابقون আর অগ্রবর্তী লোকেরা তো সব ব্যাপারে অগ্রবর্তী তাহারাই তো সান্নিধ্য লাভকারী লোক তাহারা নিয়ামতে পরিপূর্ণ জান্নাতে অবস্থান ও বসবাস করিবে পূর্ববর্তী লোকদের মধ্যে বেশি সংখ্যক আর পরবর্তী লোকদের মধ্যে কম সংখ্যক على سرر موضونة متكئين عليها متقابلين মণিমুক্তা খচিত আসনসমূহের উপর হেলান দিয়া মুখোমুখি হইয়া আসীন হইবে يطوف عليهم ولدان مخلدون بأكواب وأباريق وكأس من معين তাহাদের মজলিস সমূহে চিরকিশোরগণ প্রবাহমান ঝর্ণার সুরাই ভরা পানপাত্র হাতলধারী বিরাট সুরাভাণ্ড হাতলবিহীন পানপাত্র লইয়া দৌড়াদৌড়ি করিতে থাকিবে উহা পান করায় তাহাদের মাথা ঘুরিবে না তাহাদের বিবেক বুদ্ধিও লোপ পাইবে না আর উহারা তাহাদের সম্মুখে নানা রকমের সুস্বাদু ফল পেশ করিবে যেন প্রত্যেকেই উহা পছন্দ মতো তুলিয়া লইতে পারে ইহা ছাড়া পাখির গোস্তও সামনে রাখিবে যে কেহ পাখির গোস্ত ইচ্ছা মতো লইতে পারিবে আর তাহাদের জন্য সুন্দর চক্ষুধারী হুরগণ থাকিবে উহারা সুশ্রী সুন্দরী হইবে লুকাইয়া রাখা মুক্তার মতো এই সবকিছুই সেই সব আমলের শুভ প্রতিফল স্বরূপ তাহারা পাইবে যাহা তাহারা দুনিয়ার জীবনে করিতেছিল لا يسمعون فيها لغوا ولا تأثيما إلا قيلا سلاما سلاما সেখানে তাহারা কোনো বাজে কথা বা পাপের গুলি শুনিতে পাইবে না যে কথাবার্তাই হইবে তাহা ঠিক ঠিক ও যথাযথ হইবে وأصحاب اليمين ما أصحاب اليمين আর ডানবাহুর লোকেরা ডানবাহুর লোকদের সৌভাগ্যের কথা আর কি বলা যায় في سدر مخضود وطلح منضود وظل ممدود وماء مسكوب তাহারা কাটাবিহীন কুলবৃক্ষ সমূহ থরে থরে সাজানো কলাসমূহ বিস্তীর্ণ অঞ্চলব্যাপী ছায়া সর্বদা প্রবাহমান পানি وفاكهة كثيرة لا مقطوعة ولا ممنوعة আর খুব প্রচুর পরিমাণে ফল থাকিবে যাহা শেষও হইবে না ও কোনো বাধাবিঘ্ন থাকিবে না وفرش مرفوعة ও উচ্চ আসন কেন্দ্রসমূহে অবস্থিত হইবে إنا أنشأناهن إنشاء তাহাদের স্ত্রীগণকে আমরা বিশেষভাবে সম্পূর্ণ নতুন করিয়া সৃষ্টি করিব এবং فجعلناهن أبكارا عربا أترابا لأصحاب اليمين তাহাদিগকে কুমারী বানাইয়া দিব নিজেদের স্বামীদের প্রতি আসক্ত এবং বয়সের সমকক্ষ এই সবকিছুই ডানবাহার লোকদের জন্য তাহারা পূর্ববর্তীকালের লোকদের মধ্যে বিপুল সংখ্যক হইবে আর পরবর্তীকালের লোকদের মধ্যে হইতেও বহু আর বাম দিকের লোকেরা বাম দিকের লোকদের চরম দুর্ভাগ্যের কথা আর কি জিজ্ঞাসা করিবে তাহারা লু প্রবাহ ও ফুটন্ত টকবগে পানি ও কালো কালো ধোঁয়ার ছায়ার অধীন থাকিবে উহা না ঠান্ডা শীতল হইবে না শান্তিপ্রদ ইহারা এমন লোক যে এই পরিণতি পর্যন্ত পৌঁছার পূর্বে তাহারা খুবই সচ্ছল ও স্বাচ্ছন্দ্যময় ছিল وكانوا يصرون على الحنث العظيم আর বড় বড় গুনাহের কাজ বারবার করিতে থাকিত وكانوا يقولون أئذا متنا وكنا ترابا وعظاما أئنا لمبعوثون তাহারা বলিত আমরা যখন মরিয়া মাটিতে মিশিয়া যাইব এবং অস্থিপিঞ্জরটা শুধু পড়িয়া থাকিবে তখন কি আমাদের তুলিয়া দাঁড় করাইয়া দেওয়া হইবে আর আমাদের সেই দিগকেও কি উঠানো হইবে যাহারা পূর্বেই চলিয়া গিয়াছে হে নবী এই লোকদিগকে বলো নিঃসন্দেহে আগের ও পরের সমস্ত মানুষকেই একদিন অবশ্যই একত্রিত করা হইবে উহার সময় নির্দিষ্ট করিয়া দেওয়া হইয়াছে তাহা হইলে হে পথভ্রষ্ট ও অবিশ্বাসী লোকেরা তোমরা জাক্কুম বৃক্ষের খাদ্য অবশ্যই খাইবে উহার দ্বারাই তোমরা পেট ভর্তি করিবে فشاربون عليه من الحميم فشاربون شرب الهيم আর বহমান ফুটন্ত টকবগে পানি পিপাসা কাতর উষ্ট্রের ন্যায় পান করিবে هذا نزلهم يوم الدين ইহাই হইবে বামধারীদের আতিথ্যের জন্য নির্দিষ্ট সামগ্রী প্রতিফল দানের দিনে نحن خلقناكم فلولا تصدقون আমরাই তোমাদিগকে সৃষ্টি করিয়াছি তাহা হইলে তোমরা ইহার সত্যতা স্বীকার করো না কেন তোমরা কি কখনো চিন্তা বিবেচনা করিয়া দেখিয়াছ তোমরা এই যে শুক্রবিন্দু নিক্ষেপ করো তাহা হইতে তোমরা সন্তান সৃষ্টি করো না উহার সৃষ্টিকর্তা আমরা نحن قدرنا بينكم الموت وما نحن بمسبوقين على أن نبدل أمثالكم وننشئكم فيما لا تعلمون আমরাই তোমাদের মাঝে মৃত্যুকে বন্টন ও নির্ধারণ করিয়া দিয়াছি আর আমরা কিছুমাত্র অক্ষম নহি তোমাদের আকার আকৃতি পরিবর্তন করিয়া দিতে এবং এমন একটা আকার আকৃতিতে তোমাদিগকে সৃষ্টি করিতে যাহা তোমরা জানো না ولقد علمتم النشأة الأولى فلولا تذكرون নিজেদের প্রথম সৃষ্টির বিষয় তো তোমরা জানো তাহা হইলে তোমরা কেন শিক্ষা গ্রহণ করো না أفرأيتم ما تحرثون أأنتم تزرعونه أم نحن الزارعون তোমরা কি কখনো চিন্তা বিবেচনা করিয়া দেখিয়াছ তোমরা এই যে বীজ বপন করো উহা হইতে তোমরা ফসল উৎপাদন করো নাকি উহার উৎপাদনকারী আমরা لو نشاء لجعلناه حطاما فظلتم تفكهون আমরা চাইলে এই ফসলকে দানাবিহীন ভুসি বানাইয়া ফেলিতে পারি তখন তোমরা শুধু নানারূপ গালগল্প করিতে থাকিবে إنا لمغرمون بل نحن محرومون বলিবে যে আমাদের উপর তো চাটি পড়িয়াছে বরং আমাদের ভাগ্যই বিড়ম্বিত হইয়া গিয়াছে তোমরা কি কখনো চক্ষু খুলিয়া তাকাইয়া দেখিয়াছ এই যে পানি তোমরা পান করো উহা মেঘমালা হইতে তোমরা বর্ষণ করাইয়াছ নাকি উহার বর্ষণকারী আমরা لو نشاء جعلناه أجاجا فلولا تشكرون আমরা চাহিলে তো উহাকে তীব্র লবণাক্ত বানাইয়া দিতে পারি তাহা হইলে তোমরা শকর আদায় করিবে না কেন أفرأيتم النار التي تورون তোমরা কখনো চিন্তা করিয়াছ এই যে আগুন তোমরা জ্বালাও উহার গাছ أأنتم أنشأتم شجرتها أم نحن المنشئون তোমরা বানাইয়াছ না উহার সৃষ্টিকারী আমরা نحن جعلناها تذكرة ومتاعا للمقوين আমরা উহাকে স্মরণের মাধ্যম এবং প্রয়োজনশীলদের জন্য জীবনোপকরণ বানাইয়াছি فسبح باسم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 থাকো এবং এই ধারণায় তোমরা যদি সত্যবাদী হও তাহা হইলে মুমূর্ষ ব্যক্তির প্রাণ যখন কণ্ঠনালী পর্যন্ত পৌঁছিয়া যায় আর তোমরা নিজেদের চোখে দেখিতে থাকো যে সে মৃত্যুবরণ করিতেছে তখন তাহার নির্গমনকারী প্রাণকে তোমরা ফেরত লইয়া আসো না কেন তখন তোমাদের তুলনায় আমরাই উহার অধিক নিকটবর্তী হইয়া থাকি কিন্তু তোমরা তাহা দেখিতে পাও না অনন্তর সেই মৃত ব্যক্তি যদি নিকটবর্তী লোকদের কেহ হইয়া থাকে তাহা হইলে তাহার জন্য শান্তি আরাম উত্তম রিজিক ও নিয়ামত ভরা জান্নাত রহিয়াছে আর সে যদি ডান দিকের লোক হইয়া থাকে তাহা হইলে তাহার সম্বর্ধনা এইভাবে হয় যে তোমার প্রতি সালাম তুমি ডানপন্থীদের মধ্যে গণ্য আর সে যদি অবিশ্বাসী পথভ্রষ্ট লোকদের মধ্যে হইতে হয় তাহা হইলে তাহার আতিথ্যের জন্য উত্তপ্ত পানি রহিয়াছে এবং তাহাকে জাহান নামে ঠেলিয়া দেওয়া অবধারিত এই সব কিছু চূড়ান্ত ভাবে সত্য অতএব হে নবী তোমার মহান আল্লাহর নামে তসবি করিতে থাকো